السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছে আরেকটি ফিকি মশালা নিয়ে এ পর্যায়ে যা আলোচিত হবে সেটা হচ্ছে যে সকল সময়ে আপনার নফল নামাজ পড়া নিষিদ্ধ তবে কিছু ব্যতিক্রম তো আছেই সেটাও সামনে আমরা বিস্তারিত বলবো এমন কিছু সময় রয়েছে যে সময়গুলোতে নফল সালাত আদায় করা নিষিদ্ধ হ্যাঁ, কিছু ব্যতিক্রম ছাড়া সেই সময়গুলো সর্বসাকুল্যে পাঁচ প্রকার আমরা বলতে পারি পরিশেষে আমরা সমষ্টিগতভাবে তিন প্রকারের দিকে নিয়ে যাব কিন্তু বিস্তারিত বলতে গেলে পাঁচ প্রকার আমাদেরকে বলতে হয় এক নম্বর হচ্ছে ফজরের নামাজের পর থেকে সূর্য উঠা পর্যন্ত এই সময় পর্যন্ত নফল সালাত আদায় করা নিষিদ্ধ রসুল আকরম সাহেন সালাত বাদ সালাত ফজরি হাত্তা যে আপনার ফজরের পর ফজরের সালাতের পর কোনো সালাত পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত সূর্যোদয় না হয় সুতরাং সূর্যোদয় পর্যন্ত ফজরের সালাতের পর থেকে সেই সময় ফজরের সালাতের পরে নকল নামাজ পড়া নিষিদ্ধ এ হাদিসটা বোখারের মধ্যে এসেছে হাদিস নম্বর পাঁচশত ছিয়াশি মুসলিমের মধ্যে এসেছে আঠারোশো সাতাইশ এবং শব্দগুলো মুসলিম শরীফের দ্বিতীয় নম্বর হচ্ছে যে সূর্য উঠার পর থেকে যতক্ষণ পর্যন্ত এক বর্ষার পরিমাণ উপরে উঠে না উঠে অর্থাৎ যেটাকে এক মিটার আমরা ধরতে পারি এক মিটার পর্যন্ত উঠা পর্যন্ত আমরা কি অপেক্ষা করব নকল সালাত আদায় করবে না এবং এটাকে সাধারণত আমরা পনেরো মিনিট বা বিশ মিনিট ধরে নিতে পারি যে সূর্য উঠার পর এই সময়টুকু অপেক্ষা করতে হবে পনেরো থেকে বিশ মিনিট যখন সূর্য উঠে যাবে হম বিশেষ করে হ্যাঁ এক বর্ষার সমপরিমাণ বা আপনার পনেরো মিনিট অথবা বিশ মিনিট হ্যাঁ, অপেক্ষা করার পর যখন সূর্য উঠে যাবে তখন নিষিদ্ধের সময় শেষ হয়ে যায় কারণ আমার ইবনে আবসারদিয়ালাহ হাদিস তিনি বলেছেন সল্লি সালাতা আসুবহি রসুল আকরম তাকে বলেছেন সল্লি সালাতা সুবহি ثم বলেছেন যে তুমি সকালে নামাজ পড়বে তারপর কিন্তু নফল সালাত পড়া থেকে বিরত থাকবে যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে উপরে উঠে না যায় যেটা আমরা ইতিপূর্বে বলেছি উপরে উঠতে পনেরো বিশ মিনিট সময় লাগে এরকম আমাদের হাতের সামনে আমরা বলবো সেটা যে দুইটা সময় আমরা যদি একসাথে বলি তাহলে এভাবে বলতে পারি যে ফজরের নামাজ পড়ার পর থেকে সূর্য এক বর্ষা পরিমাণ বা ফজরের পরে সূর্য উঠার পর থেকে পনেরো বিশ মিনিট সম পরিমাণ সালাত আদায় করে নফল সালাত আদায় করা নিষিদ্ধ তৃতীয় নম্বর যেটা আমরা ধারাবাহিকভাবে বলবো সেটা হচ্ছে যখন সূর্য মধ্য আকাশে চলে যায় পশ্চিম আকাশে ঢলে যাওয়ার আগ পর্যন্ত সেই সময়ও কি আপনার সালাত আদায় করে নফল সালাত আদায় করা নিষিদ্ধ তবে জোরে সালাত ঢুকে গেলে সেটা পড়তে পারবো এই ক্ষেত্রে উকবাইবনে হাদিস আমরা প্রমাণ হিসেবে ধরে নিতে পারি তিনি বলেছেন ثلاث ساعات كان النبي صلى الله عليه وسلم ينهانا أن نصلي فيهن وأن نقبر فيهن موتانا حين تطلع الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تزول وحين تتضيف للغروب حتى تغرب তিনি বলেছেন যে তিনটা সময় এমন আছে যে রসুল আকরম আমাকে আমাদেরকে সেই সময় নকল সালাদ তাদের আদায় করতে নিষেধ করেছেন এবং তখন মৃত ব্যক্তিকে কবরস্থ করতেও নিষেধ করেছেন এক নম্বর হচ্ছে যখন আপনার সূর্য উঠে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত সেটা উপরে না উঠবে অর্থাৎ পনেরো বিশ মিনিট পর্যন্ত এবং যখন সূর্য স্থির হয় মধ্য আকাশে যতক্ষণ পর্যন্ত ঢলে না যায় তৃতীয় নম্বর হচ্ছে যখন সূর্য ডুবার উপক্রম হয় ডুবে যাওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে এই তিন সময়ের মধ্যে সালাদ আদায় করা নিষিদ্ধ নকল সালাদ সুতরাং এটা একটা সময় হ্যাঁ তিন নম্বর সময় চার নম্বর সময় হচ্ছে যে আসরের নামাজের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত এটা আরেকটা নিষিদ্ধ সময় যে রসুল আকরম সাহেব এরশাদ করেন লাসালাত সালাত বাদুল ফজরি আশামস সালাত হাদিসটা দেখতে পাই বুখারী মুসলিমে হাদিস নম্বর বুখারী ছিয়াশি এবং মুসলিমের মধ্যে সাতাশ যে রসুল বলেছেন যে ফজরের পরে কোনো সালাদ চলবে না নফল সালাদ যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে না যাবে এবং আসরের পরে কোনো সালাদ চলবে না নফল সালাদ যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুববে পঞ্চম নম্বর যে সময়টুকু সেটা বলবো যে যখন সূর্যটা আপনার ডুবতে শুরু করে যতক্ষণ পর্যন্ত পুরো না ডুবে যাবে সেই সময় সালাদ আদায় করে নফল সালাদ আদায় করেন সিদ্ধ হ্যাঁ তাইলে মোট মিলে আমরা পাঁচটা সময়ের কথা বললাম এই পাঁচটা সময়কে তিনটার মধ্যে আমরা সীমাবদ্ধ করে নিতে পারি যদি এইভাবে বলি হ্যাঁ যে ফজরের সালাতের পর থেকে সূর্য এক বর্ষা পরিমাণ উঠা পর্যন্ত অর্থাৎ সূর্য উঠার পর পনেরো বিশ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যখন সূর্য মধ্য আকাশে আসে ঢলে যাওয়া পর্যন্ত এবং আসরের পর থেকে যতক্ষণ পর্যন্ত পুরোপুরিভাবে সূর্য ডুবে না যাবে হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত এই তিনটা সময় তবে এখন এই ব্যাপারটা রসুল আকরমসাল্লাম এইভাবে বলেছেন যে কাফেররা সূর্যের পূজা করে সূর্য উঠার সময় এবং ডুবার সময় তখন মুসলমানের নামাজটা সেই সময় যদি হয় তাহলে কাফেরদের সাথে মিল হয়ে যায় যেটা আমরা আমার ইবনে আবসার হাদিসের মধ্যে দেখতে পাই সেখানে কারণ হিসেবে রসুল আকরম সাহেব বলেছেন যে ফাইন হাত বাইন তাতলু বাইনা করানাই শাইতান ওয়া হিনা দিন ইয়াসুদুল কুফার যে তিনি বলেছিলেন এবং বলেছিলেন ফাইন হাতাকুরবাহিনার যে রসুল বলেছেন কারণ সূর্যটা যখন উঠে তখন শয়তানের দুইটা সিংয়ের মাঝখানে উঠে এবং তখন সেই শয়তান মানে আপনার তখন কাকাররা সেই সূর্যের সেজদা করে এবং এরকম আর সূর্য যখন ডুবে তখন শয়তানের দুই সিংহের মাঝখানে ডুবে এবং তখন কাকাররা সেই সূর্যের জন্য সেজদা করে হাদিসটা মুসলিম শরীফ হাদিস হাদিস নম্বর আটশত বত্রিশ নম্বর তাইলে এটা হচ্ছে সূর্য উঠে আর ডুবের সময়ের কারণ তবে সূর্য যখন মধ্যাকাশে চলে আসে হ্যাঁ এবং তখনকার নিষেধাজ্ঞার কারণ কি সেটাও রসুল আকরমসাল্লাম আগের হাদিসে বলেছেন তিনি বলেছেন ফাইনাহিন তুসজারু জাহান্নাম যে সূর্য যখন মধ্যাকাশে চলে আসে তখন কিন্তু জাহান্নামকে আপনার উত্তপ্ত করা হয় সেটাও আপনার আগের হাদিসের মধ্যে মুসলিম সব হাদিসের মধ্যে এসেছে তাইলে তিনটা কারণে তিন সময় সালাত আদায় করা নিষিদ্ধ তবে আপনার এই সময়গুলোতে আপনার যেই সালাদগুলা বিশেষভাবে এটার এই বিধান থেকে বাইরে সেগুলো আপনার করতে পারে যেগুলোর সাথে কারণের সাথে সম্পর্ক যেমন তফের দুইটা রাখাত তফ যদি কেউ এ সময় করে তফের দুই রাখাত করতে পারে কারণ হাদিসের মধ্যে এসেছে রসুল বলেছেন ইয়াবানি আবদামানাফ সে মানাফের বংশধররা তোমরা কখনো কাউকে যেই ব্যক্তি এই কাবা তফ করবে এবং সেখানে যে সময় সে সালাদ আদায় করতে চায় তুমি তাকে তোমরা তাকে নিষেধ করবে না দিনে রাত্রে যে কোনো সময় সে তফ করে সালাদ আদায় করতে চাইলে তাকে নিষেধ করবে না এ হাদিসটা আমরা দেখতে পাই আবুদাবাদের মধ্যে হাদিস নম্বর এক হাজার আটশত চুরানব্বই ত্রিমিজির মধ্যে আটশত আটষট্টি এবং তিনি বলেছেন ইমাম ত্রিমিজ বলেছেন হাদিসটা বিশুদ্ধ হাদিস এবং এবনে মাজা হাদিস নম্বর এক হাজার দুইশত চুয়ান্ন এবং মোসাদ্রাক হাকিমের হাদিস খন্ড নম্বর এক খ্রিস্টান নম্বর চারশো আটচল্লিশ এবং এটাকে তিনি বিশুদ্ধ বলেছেন ইমাম দাহাবি সেটার সমর্থনও জানিয়েছেন আলবানি রহমত আলী সহি ইবনে মাজার মধ্যে এটা উল্লেখ করেছেন এক হাজার ছত্রিশ নম্বর আপনার নম্বরের অধীনে তাইলে এই হাদিস থেকে বোঝা যায় যে তোয়াফের দুই রেখাত যেগুলো জোহরের শূন্যটাও আসলে পরে পড়া যেতে পারে যেটা রসুল করেছেন হম তবে খেয়াল রাখবে যে যখন আহ বিশেষ করে জোহর আর আসর একসাথে যখন পড়ে তখন অবশ্যই পারবে হ্যাঁ এরকম ভাবে কারণ নিষিদ্ধ যে সালাদ গুলো আছে সেইগুলো এই নিষিদ্ধ টাইমে পড়তে পারবে যেমন জানাজার সালাদ যদি ওই সময় কেউ মারা যায় সেটাও করতে পারবে তাহিদুল মসজিদও করতে পারবে এবং কুসুবের নামাজ হ্যাঁ সূর্যগ্রহণ গ্রহণের নামাজ সেটাও করা যেতে পারে এরকমভাবে আপনার যেই ফরজ নামাজগুলা পড়ার সুযোগ হয়নি সেটাও এই সময়ের মধ্যে পড়তে পারবে কারণ রসুল আকরম সাহেব বলেছেন মান্নাম রাহা যে কেউ যদি ফরজ নামাজ পড়তে ফরজ নামাজ পড়তে পারে না ঘুমে যাওয়ার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে সে যখনই স্মরণ করবে এবং ঘুম থেকে উঠবে সালাদ আদায় করে নেবে তাইলে ফরজ নামাজগুলা সেগুলা দায়িত্বের মধ্যে থাকে সেগুলো অবশ্যই আদায় করতে হবে সুতরাং সেটার সময় সব সময় যেই সময় সময় আপনার সুযোগ হয় সেই সময় আদায় করে দেবে হম এটা হচ্ছে আসল কথা তাইলে নিষিদ্ধ আমরা কয়েকটা সময় পেলাম পাশাপাশি এটার কারণে বুঝলাম এবং এটা থেকে যে নামাজগুলা আপনার বাদ যাবে সেটাও আমরা দেখতে পেলাম তোয়াফের নামাজ এবং কারণ বিশিষ্ট নামাজ বিশেষ করে সুনত নামাজও এইগুলা আপনার এই নিষেধাজ্ঞার বাইরে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবো যে নিষেধের জন্য না আমরা তো ফরাজ সালা করতে চাই না হম এখানে একটা সুন্দর কথা ওদের জন্য যারা সবসময় সালাদ আদায় করে সে তারা যেন নিষেধাজ্ঞার সময় আদায় করে না বসে সেই ব্যাপারে কিন্তু আমরা যারা গাফিল যারা প্রত্যেক সালাতের মানে ফরজ সালাদের প্রতি গুরুত্ব দেয় না তাদেরকে নিষিদ্ধ সময়ে তাদের ব্যাপারে এত গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ আল্লাহ আমাদেরকে সঠিক সময়ে সালাদ আদায় করার তফিক দান করুন ওসল্লাহ আলী নবীন মোহাম্মদ আলী আসসালাম